বাজছে ধামামা বাজে আমামা শির করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান বাজছে ধামামা বাজে আমামা শির করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান মুখেতে কালেমা হাতে তলোয়ার বুকে ইসলামী যশ দুর্বা হৃদয়ে লইয়া ইশক আল্লাহ ছুটে চল আজ বাজ বিশাল ভয় কি রে তোর গলায় তাবিজ বাঁধা জেরে ওই পাক কোরআন ওই কি রে তোর গলায় তাবিজ জেরে ওই পাক দামামা বাজে আমামা দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা মোরাজিব ভোগ বিলাসের শাহাদাত ছিল কাম্য মোদের ভিখারির সাজে খলিফা যাদের শাসন করিল আধা জাহান তারা আজ পড়ে ঘুমায় বেহুশ বাহিরে বইছে ঝড় তুফান তারা আজ পড়ে ঘুমায় বেহুশ বাহিরে বইছে ঝড় তুফান হরেছে দামামা বাদ আমামা শির করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশা ঘুমাইয়া কাজে করেছি ফজর তখনও জাগিনি যখন জোর খেলায় খেলায় কেটেছে আসর মাগরিবে ওই শুনিয়া যা জামাতে সামিল হওরে সাথে এখনো জামাতে আছে স্থান জামাতে সামিল হাওরে সাথে এখনো জামাতে আছে স্থান বাজছে দামামা বাদ রে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়া আছে ওরে শুকনো রুটির সম্বল করে যেই গেলে ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আর দিয়া আল্লাহু আকবার রবে পুন কাপুক বিশ্ব দুর্বিমান আল্লাহু আকবার রবে পুন কাপুক বিশ্ব দুর্বিমান বাজিছে দামামা বাদরে আমামা শির করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান বাদিছে দামামা বাজে আমামা শিরুচ করি মুসলমান দাঁত এসেছে নায়া জামানার ভাঙা কেল্লায় ওই নিশান